Mm-hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن خالد بن عمير العدوي رضي الله تعالى عنه قال خطبنا عتبة بن غزوان وكان أميرا على البصرة فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن الدنيا قد آذنت بسرم وولت حذاء ولم يبق منها إلا سبابة كسبابة الإناء يتصاب يحبها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى في من شفير جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا والله لتملأن أفعجبتم فلقد ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين عاما ولا يأتين عليه يوم وهو كظيذ من الزحام ولقد رأيتني سابعة سبعة مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتزرت بنصفها واتزر سعد بنصفها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا <clears throat> প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা একুদা ওতবেব নেগজবান রাহিমহল্লাহ তিনি খুদ্া দিচ্ছিলেন এবং তিনি বসরার উপর আমির ছিলেন হ্যাঁ ইনি একজন বিশিষ্ট হজরত উদ্বা তিনি বসরার হ্যাঁ, আমির ছিলেন গভর্নর ছিলেন তিনি একবার দিচ্ছিলেন তিনি মধ্যে আল্লাহর প্রশংসা করে তারপরে বললেন হ্যাঁ, যে দুনিয়া খদ বিসরমিন যে দুনিয়াটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ওয়াল্লাত হাদ্দা এবং সে চলে যাওয়ার উপক্রম তার হচ্ছে এবং ওয়ালাম ইয়াবকা মিনহা ইল্লা সুবাবাতুন কাসুবাবিল ইনাই কাসুবাবাতিল ইনাইয়াত সাহিবুহা বলে যে দুনিয়ার আর যতটুক বাকি আছে সেটা আছে কোনো পাত্রের যখন কেউ মানে সবগুলো শেষ করার পর পাত্রের নিচে যে সামান্যটুকু কিছু থাকে সেই আন্দাজ অনুযায়ী এখন কি থেকে গেছে মানে সামান্য অংশ দুনিয়ার বাকি আছে এবং তিনি বলে দিলেন বলা হচ্ছে যে তোমরা এই দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে এমন একটা জায়গায় চলে যাবে যেটার কোনো শেষ নেই ফান্তাকির বেহাদরাতিকুম ফা ইন্নাহু কদ্জুকিরালান তিনি বলেছেন সুতরাং তোমাদের কাছে যেই উন্নত আমলের অবশ্যই ভান্ডার আছে সেটা নিয়ে তোমাদের যাওয়ার মানে রেডি করতে হবে অবশ্যই এটা ছাড়া কোনো অবস্থা নেই কারণ এই রেডি না করলে ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে তিনি বললেন আমরা শুনেছি যে আন্নাল হাজারাইউল কামি শেফির জাহান্নাম যে একটা পাথর জাহান্নামের মুখ থেকে নিক্ষেপ করা হবে ফয়াহুবি বিহা সবিন আমা এবং সত্তর বছর যাবৎ সে নিচের দিকে পড়তে থাকবে হা কারা কিন্তু এই পাথরটা সত্তর বছর পরেও আপনার তলা জাহান্নামের তলা খুঁজে পাবে না বল্লাহিলা তুমলা উন্না আল্লাহর কসম খেয়ে বলছি এত সুগভীর আপনার কি জাহান্নামের হ্যাঁ তলদেশ সেটাও কি তোমাদেরকে দিয়ে ভর্তি করা হবে অন্য কিছু না সুতরাং এবং সাথে সাথে বললেন আফা আজিব তুম তোমরা কি আশ্চর্য হয়েছ যে আপনার এটা কিভাবে হয় তখন তিনি আবারও বললেন এবং তিনি আবার জাহান্নামের যেরকম ভয় দেখালেন পাশাপাশি তিনি জান্নাতের কথা উল্লেখ করে দিলেন এটা হচ্ছে আল্লাহর নিয়ম হ্যাঁ যে আল্লাহ যখন যে কোরআন মাজিদের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেন জান্নাতের কথা উল্লেখ করেন জান্নাতের কথা উল্লেখ করলে জাহান্নামের কথা উল্লেখ করেন যেন মানুষের মধ্যে ব্যালেন্স থাকে একবার বেশি যেন আতঙ্কিত না হয়ে যায় বেশি আবার যেন খুশি না হয় মানুষ এই দুইয়ের মাঝে যেন অবস্থান করে এরকম এই সাহাবিও সেই পলিসির মধ্যে তিনি আবার বলছেন জাহান্নামের কথা বলে দিয়ে আবার তিনি জান্নাতের কথাও বলছেন যে তোমরা এটাও শুনে রাখো যে জান্নাতের যে গেটগুলো আছে এই জান্নাতের দুইটা আপনার যে পাল্লা আছে দরজার বলে যে এই দুইটার মাঝে এতটুক দূরত্ব যে চল্লিশ বছরের পথ মানে এত চৌলা আপনার গেটগুলা এবং বলেছেন ওলাইয়ান বলেছে যখন এমন একদিন আসবে যেদিন জান্নাতে মানুষ ঢুকবে সেই দিন এই চল্লিশ বছরের পথ এত বড় জান্নাতের গেটটা এই গেটটাও ভিড় হয়ে যাবে মানুষ হ্যাঁ আপনার হুলস্থুল করে ঢুকতে চেষ্টা করবে ভিড় হয়ে যাবে তাইলে জান্নাতের মানুষ এরকম আছে যেরকম জাহান্নামের সুগভীরকে ভরারও মানুষ আছে এবং তিনি বললেন ওলাকদরা ইতুনি ইসাবে আসাবা মা রসুল্লাহাম বলে যে এক সময় আমি রসুল আকরম ইসলামের আপনার সাত নম্বর সাহাবি ছিলাম রসুলের সাথে যে আমাদের কোনো খাদ্য ছিল না ইল্লাবরাকুসাজার যে গাছের পাতা খেয়ে আমরা থাকতাম হাত্তাকারি হাতাস দাকুনা বলে যে আমাদের চোয়ালটা এটা শেষ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে কারণ গাছের পাতা চাবানো এত সহজ নয় আমরা কোনো পশু না যার কারণে আমাদের মুখের মধ্যে দাগ পড়ে গেছে ফালতাকথ্য এবং আমাদের পড়ার কাপড়েরও সুব্যবস্থা ছিল না বলে যে একটা চাদর ছিল এটাকে আমি আমি দুই ভাগ করলাম আমার এক ভাগ আরেক ভাগ হচ্ছে হজরত সাহাবের মালিক তিনিও বিশিষ্ট সাহাবি ছিলেন ফত্তাজারুতবিনসবিহা আমি চাদরের এক অংশ দিয়ে আমি পরেছি নিজের লজ্জাস্থান ডেকেছি আর সাদ বিন মালিক তিনিও আরেক অংশ দিয়ে লজ্জাস্থান ডেকেছেন বলে যে ফামা আসবাহামিনাসার বলে যে আল্লাহ কি সুব্যবস্থা দিয়েছেন রসুলের যুগে আমরা কষ্ট করেছি খাইতে ঠিক মতো পেতাম না এবং পাশাপাশি কাপড় পেতাম না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আমরা এখন কোনো কোনো এলাকার আমির হয়ে গেছি অনেকজনে গভর্নর হয়ে গেছি তিনি হজরত উৎপাবিন গজবান গভর্নর হয়েই তো বক্তব্য দিচ্ছেন এবং তিনি বললেন ওয়াইনি আউদুবিল্লাহিনফসি আজিমা ওয়াইন্দাল্লাহি সগীরা বলে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি যে আমি আমি নিজে নিজে বড় হয়ে যেন না যাই আর আল্লাহর কাছে ছোট যেন না হয়ে থাকি বরং নিজের কাছে আমি যেন ছোট হই আল্লাহর কাছে বড় হই যেমন সেই ব্যবস্থায় আমার থাকে সুতরাং এই সাবিদের জীবনযাপন কেমন ছিল এখান থেকে আমরা হ্যাঁ আপনার দেখতে পাই আরেকটি হাদিস বলে সাবিদের জীবনযাপন সম্পর্কে যেটা হজরত সাদবিন আবি বা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আরবি রমা যে আমি সর্বপ্রথম সে আরবি ব্যক্তি ছিলাম যিনি আল্লাহ রাস্তায় কি তীর নিক্ষেপ করেছিল এবং তিনি বলেন বলে যে আমরা রসুলের সাথে যুদ্ধ করতাম যে আমাদের কোনো খাদ্য ছিল না আমরা সেই মরুভূমির গাছের পাতা খেয়ে থাকতাম যেটাকে আপনার সামুর বলা হতো বলে যে হাত্তা ইনকিয়ানা আহাদুনা দাউ খামা তাদা উসাহ তুমালাহু খালত বলে যে আমাদের অবস্থা এমন ছিল যে আমরা ছাগলের মতো বলে যে নিজের মুখ দিয়ে এই পাতা খেতাম বলে যে এটার সাথে অন্য কোনো মিশ্রণও ছিল না সরাসরি আমরা ছাগলের মতো পাতা খেতে শুরু করতাম ইয়া হচ্ছে সাহাবাদের জীবন সুতরাং এই সাহাবাই কেরাম এত মর্যাদার অধিকারী হয়েছিলেন এই কষ্টকর জীবন যাপন করে আমাদের চাইতে বেশি আবাদত করেছিলেন এবং তাদের চিন্তা ছিল পরকালে কিভাবে হিসাব দেওয়া যাইবে সেই চিন্তা তাদের মাথায় ছিল কিন্তু আমাদের এই চিন্তা মাথায় নাই অথচ আমরা তাদের চাইতে বেশি ভোগ করছি আমরা তাদের মতো কষ্ট করতে করতেছি না তারপর আমাদের চিন্তা আসে না কিভাবে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব সেইভাবে তাদের জীবনের দিকে লক্ষ্য করে যেন আমরা হ্যাঁ তাদের কাছাকাছি আসতে পারি তাদের মতো আমরা এবাদত করতে পারি নিজের জীবনকে করতে পারি সেই সুযোগ আল্লাহ দিন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন